প্রচলিত হারাম লেনদেন সম্পর্কে আগে আমি আপনাদের মধ্যে আলোচনা করেছিলাম আলোচনাটা আংশিক হওয়ায় আপনারা অনেকে বারবার অনুরোধ করেছিলেন যাতে আলোচনাটা সম্পন্ন করা হয় রব্বুর আলমিন এখন আবার এ বিষয়ে কিছু আলোচনা করার তাফিক দিয়েছেন সম্ভবত সবাই বলে আলহামদুলিল্লাহ কিন্তু আপনাদের তো মনোযোগ দিয়ে শুনতে হবে নাকি আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমি যে বিভিন্ন প্রশ্ন করব আলোচনার ভিতরে কারা কারা জোরে সোরে উত্তর দিতে পারবেন আল্লাহ আপনার বলে হাত উঁচু করেন পারবেন সবাই আল্লাহ হাত নামান আলহামদুলিল্লাহ একজনে আজকে বলেছেন এই আলোচনাটা পূর্ণাঙ্গ হলে তিনি ইন্টারনেটেও ছেড়ে দেবেন যাতে লক্ষ লক্ষ মানুষের হাতে পৌঁছে যেতে পারে তারা শুনতে পারেন আমার মনে হয় রব্বুল আলমিন এই বিষয়টা কবুল করেছেন এরকম একটা নমুনা পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো আমি সাত নম্বর বিষয় পর্যন্ত আলোচনা করেছিলাম আট নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম নয় নম্বরেও কিছু আলোচনা করেছি সেটা হচ্ছে অনুমতি ব্যতীত কারো কোনো মালামাল ব্যবহার করা কি বলেন ঠিক কিনা একজনের গামছা যদি দশজনে ব্যবহার করে গামছায় সুগন্ধি আসে না দুর্গন্ধ আসে কই সবাই উত্তর দেওয়ার কথা ছিল তো সবাই উত্তর না দিলে তো আমি মনে করবো আপনারা বুঝতে পারছেন না একজনের গামছা যদি দশজনে ব্যবহার করে বা অনেকে ব্যবহার করে দুর্গন্ধ আসে কিনা তখন গামছার মালিকের ভালো লাগে না খারাপ লাগে অতএব একজনের দ্রব্য তার অন্তর থেকে খুশির সাথে যদি অনুমতি না দেন তাহলে অন্যের জন্য ব্যবহার করা যায় করতে পারে না এরপরে দশ নম্বরে যে কবিরা গুণাটা হারাম লেনদেনটা দশ নম্বরে সেটা হচ্ছে বিবাহ আকিকা খাতনা এবং অন্যান্য অনুষ্ঠানে হাদিয়া দিতে বাধ্য করা কথা ঠিক কিনা কি আমাদের সমাজে বিবাহে কাঠ দেয়া হয় যদি কেউ প্রেজেন্টেশন বা গিফট অর্থাৎ উপহার না নিয়ে যায় তাকে বিভিন্ন ভাবে কটাক্ষ করে কথা বলা হয় তাকে বাঁকা দৃষ্টিতে দেখা হয় এ অবস্থার কারণে এখন বিবাহে কাউকে দাওয়াত দিলেই উনি মনে করেন বিশেষ করে কার্ড দিয়ে দাওয়াত দিলে উনি মনে করেন ওখানে কিছু প্রেজেন্টেশন বা গিফট নিয়েই যেতে হবে কথা ঠিক কিনা এ ধরনের মানসিক চাপে পড়ে সামাজিকতার চাপে পড়ে যদি উনি হাদিয়া দেন ওটা হাদিয়া বলে গণ্য হবে না ওটা হারাম হবে আর আয়োজক যারা যারা দাওয়াত দিয়েছেন তারা যদি এই হাদিয়া নামের হারাম উপঢৌকন বন্ধ করার ব্যবস্থা না করেন বরং তারাও এমন আয়োজন করেন যাতে লোকেরা এটা নিতে বাধ্য হয় তাহলে তাদের জন্য এটা নেওয়াও হারাম হবে আকিকার সময়ে এ ধরনের দেওয়া হয় চাপে পড়ে এটাও হারাম খাতনার সময় দেওয়া হয় এই যে মুসলমানি করানো হয় এটাও হারাম যদি চক্ষু লজ্জায় পড়ে কেউ দেয় কথা ঠিক কিনা এই যে অনুষ্ঠানগুলো এগুলোকে ইসলামিক অনুষ্ঠান বলা যায় না মুসলমানি বলা হয় সুন্নতে খাতনা মুসলমানি এটা বলা হয় এক সপ্তাহ পর্যন্ত গান বাদ্যের মাধ্যমে মুসলমানি করা হয় হিন্দুয়ানি এবং ইহুদি খ্রিস্টানদের কালচারের মাধ্যমে মুসলমানি করা হয় কথা ঠিক কিনা এটা যেন ইসলামিয়া মদের দোকানের মতো বিসমিল্লা বলে মদ খাওয়ার মতো কি মদের দোকান নাম হচ্ছে ইসলামিয়া মদের দোকান মদ পান করে সেটা আবার বিসমিল্লা বলে নাম মুসলমানি নাম সুন্নাতে খাতনা সেখানে বাসে হারাম গান কথা ঠিক অতএব এগুলো কোনো মুসলমানের কালচার হতে পারে না নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহু কেয়ামতের ময়দানে যখন হাউজে কাউসার পরিবেশন করবেন কিছু সংখ্যক লোক গিয়ে বলবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আমরা আপনার উম্মাদ নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম তাদেরকে হাউজে কাউসারের সার্বত উদ্যত হবেন ইতিমধ্যেই রব্বুল আলমিনের পক্ষ থেকে ফেরেস্তারা বলবেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম আপনি দুনিয়া থেকে চলে আসার দেওয়ার পরে এই লোকগুলো আপনার যে রীতিনীতি আপনার সুন্নত আপনার তরিকা আপনার আদর্শ পরিবর্তন করে দিয়ে বেঈমানদের নিয়ম অনুযায়ী চলেছে রসুল পাক সাল্লাহ তখন বলবেন সুহকন সুহকন লিমান গৈরাবাদি আমি দুনিয়া থেকে চলে আসার পরে যারা আমার আদর্শ পরিবর্তন করে কাফেরদের কালচারে চলেছ তারা দূর হ দূর হ তোদের উপরে লান বলে নৌজবিল্লাহ অতএব মুসলমানিত্ব অর্জন করতে হবে আমাদের প্রাণপ্রিয় শাইখ মোর্শেদ হজরত সাহেব চারমনাই দামাত বেরাকাত হুম এ ব্যাপারেই এতক্ষণ আলোচনা করেছেন কথা ঠিক কিনা চক্ষুল্লজ্জায় সাদা দেয়া আমাদের সমাজে আছে না নেই অনেক বক্তা বক্তাদেরকে আয়োজকরা বলে দেন সাদা কালেকশন যত বেশি করতে পারবেন আপনার হাদিয়া নামের ওয়াজের ব্যবসা তত বেশি দেওয়া হবে কথা ঠিক কিনা কি সত্য না মিথ্যা উনি তখন সাদা কালেকশন শুরু করেন এবং আশেপাশে দুই একজন সেলাসা মুন্ডা বসিয়ে নেন যে কারা কারা হাজি সাহেব আছে গাজী সাহেব আছে এরপরে টাকাওয়ালা মেম্বার চেয়ারম্যান ইত্যাদি ধরনের কারা আছে এদেরকে যাতে চিহ্নিত করে দেয়া হয় এরপরে বলা হয় আপনি কত উনি বলেন আমি পাঁচশো টাকা দেবো আপনি কত আপনি কত এটা বলা শরীয়ত সম্মত নয় চক্ষু লজ্জায় পরে লোকেরা সাদা দিতে পারে কথা ঠিক কিনা আমভাবে বলতে হবে যেমন আমাদের হজরত পীর সাহেব চরমনাই আমাদের এই চরমনাই থেকে যে দানের ব্যাপারে বলা হয় কোনো ব্যক্তিকে বলা হয় নাকি আমভাবে বলা হয় যে আপনারা সহযোগিতা করেন এভাবে সকলের কাছে ব্যাগ নিয়ে যাওয়া হয় যে ইচ্ছা দেয় যে ইচ্ছা না দেয় কথা ঠিক কিনা হ্যাঁ ভালো কাজের ব্যাপারে উৎসাহ দিতে হবে এজন্য তারা বলেন যে অল্প পারলেও কমপক্ষে সকলে শরিক থাকবেন কি দশের লাঠি একের বোঝা কিন্তু যদি চক্ষু লজ্জায় ফেলে চাঁদা কালেকশন করা হয় আপনি কত দেবেন উনি বললেন পাঁচশো আমি বললাম না উনি দুই হাজার টাকা দেবেন সবাই বলেন মার হাবা ওনার সদ্য গোষ্ঠী জান্নাতে পৌঁছে দেয় কথা ঠিক কিনা এই ধরনের চাঁদা কালেকশন কি জায়েজ না হারাম সবাই বলেন জায়েজ না হারাম এটা মসজিদের নামে করা হয় মাহাবিলের নামে করা হয় মাদ্রাসার নামে করা হয় এতিমখানার নামে করা হয় কথা ঠিক কিনা ধর্মের নাম দিলেই সবগুলো বৈধ হয়ে যায় না কথা ঠিক কিনা কি বলেন আমাদের বাংলাদেশের একদল ওলামাই কেরাম বেপর্দা বিভিন্ন স্টেজে মঞ্চে হয়েছেন কিনা কি ওনারা কি অধর্মের নাম দিয়েছেন না ধর্মের নাম দিয়েছেন কথা বলেন অধর্মের নাম দিয়েছেন না ধর্মের নাম দিয়েছেন নাম দিয়েছেন ধর্মের কিন্তু কাজ করেছেন অধর্মের কথা ঠিক কিনা লেবাস ধারণ করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কিন্তু কাজ করেছেন ইহুদি খ্রিস্টানদের কথা ঠিক কিনা আমার কাছে একজনে বরিশালে জুমুয়ার নামাজ পড়ানোর পরে একজনে আমার কাছে একা একা জিজ্ঞেস করেন হুজুর এই যে বেপর্দা হয় ওলামা একরাম এটা জায়েজ নাকি না জায়েজ আমি বললাম ওলামা একরাম সারা দুনিয়ার সকলে ঐক্যবদ্ধ হয় যদি মদ পান করে মদ হালাল হবে না যারা মদ পান করবে তারা আলেম নাম্বারি হলেও ফাঁসেক বলে গণ্য হবে কথা ঠিক কিনা অতএব ধর্মের নাম দিলেই সব জায়েজ হয়ে যায় না বাকিতে পণ্য কিনে না লিখিয়ে আসা রব্বুল আলমিন কালামে পাকে ঋণ দিয়া নেয়ার ব্যাপারে মূল নীতি বলেছেন ঋণ কর্জে হাসানা এটা নেয়া দেওয়ার ব্যাপারে নিয়ম নীতি বলেছেন সেখানে তিনি পদ্ধতি বলেছেন যে লোক কর্জে হাসানা বা ঋণ গ্রহণ করবে সে লোক এটা লেখার ব্যবস্থা করবে কারণ কোন পক্ষ হয়তো ভুলেও যেতে পারে কথা ঠিক কিনা লেখার ব্যবস্থা কে করবে যিনি কর্জে হাসানা নিলেন তিনি অতএব দোকান থেকে যিনি বাকিতে পণ্য ক্রয় করেন তিনি যেন দোকানদারের কাছ থেকে কর্জে হাসানা বা ঋণ নিলেন অতএব লেখার দায়িত্ব ওনার পালন করতে হবে কিন্তু আমাদের দেশের দোকানদারগণ পালন করেন অসুবিধা নেই কিন্তু অনেক সময় দোকানদারগণ পরবর্তী কাস্টমারের কাছে মালামাল বিক্রি করার জন্য অথবা একটু আলোচনা করে লিখতে ভুলে যান ফলে আপনি যে পণ্যটা আনলেন সেটার টাকা আর পরিশোধ করা হবে না কথা ঠিক কিনা আমি নিজে যখন সারসিনা মাদ্রাসায় লেখাপড়া করি একটা হোটেলে নাস্তা খেতাম আমি নিজে লিখতাম কখনো কখনো তাড়াহুড়ার সময় এসে পড়তাম পরের বেলায় বা পরের দিন গিয়ে দেখতাম গতকালকে যা খেয়ে গিয়েছি সেটা লেখা নেই ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করতাম ঘটনা কি গতকালকে তো আমি খেয়ে গিয়েছি কিন্তু সেটা তো ওঠেনি উনি বললেন ও ভুলো হয়েছে তো এখন আপনি লিখে দেন তো লিখে দিতাম এভাবে বারবার ধরলাম ধরার পরে উনি বললেন তো আপনার একারটাই বাদ পরে আমি বললাম না আপনি যেহেতু লিখতে বাদ দেন বাদ দেন সকলেরটা হয়তো বা আমি একা বলি কথা ঠিক কিনা আমার একটা বাদ পরে কিভাবে ম্যানেজার তো গাফলাতি আমার ব্যাপারে করলে অন্যদের ব্যাপারেও করতে পারে কথা ঠিক না অতএব যদি আপনি ওখানে দাঁড়িয়ে থেকে দোকানদারের খাতায় উঠিয়ে না আসেন তাহলে দোকানদার যদি আপনার এই পণ্যের মূল্য আপনার নামে লিখতে ভুলে যান এই দিনা কিয়ামতের ময়দানে আপনার পরিশোধ করতে হবে কারণ রব্বুল আলমিন কোরআন শরীফে যিনি ঋণ গ্রহণ করেন তাকে লেখার মূল দায়িত্ব দিয়েছেন সামাজিকতার চাপে ফেলে শ্বশুর পক্ষ থেকে যৌতুক নেয়া উপডৌকন নেয়া কথা ঠিক কিনা কি যৌতুক নেয়া জায়জ না হারাম জোরে বলেন কি সবাই জোরে বলেন আশেপাশে যারা জোরে বলেন জায়জ না হারাম কিন্তু আমাদের সমাজে যৌতুকের একটা ভদ্র বেশে পদ্ধতি চালু হয়েছে সেটা কি ছেলে পক্ষ বলে দেখেন মেয়ে পক্ষকে বলে দেখেন আমাদের ছেলে এই এই যোগ্যতার অধিকারী এই এই ডিগ্রি নিয়েছে এই চাকুরি করে এমন যোগ্যতা সম্পন্ন ছেলের জন্য কি করতে হয় সেটা তো আপনারা বোঝেন আমাদের কোনো চাওয়া পাওয়া নেই আমরা কোনো যৌতুকের মাধ্যমে বিবাহ করাবো না আমাদের ছেলেকে তবে আমাদের ছেলে এই এই যোগ্যতা সম্পন্ন বলে কিনা মেয়ে পক্ষ আবার বলে না না না এমন যোগ্যতা সম্পন্ন ছেলের জন্য কি করতে হয় সেটা আপনাদের বলে দিতে হবে না সেটা আমরা ঠিকঠাক মতো করব। বলেন না এই দুই পক্ষ এতক্ষণ ভদ্র বেশে যে আলোচনা করলেন এটা কি হালাল না হারাম কথা বলেন জোরে বলেন না কেন হালাল না হারাম হারাম কথা ঠিক কিনা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ বলেন হিলা বাহানা করো না অভিনয় করো না তোমার ভিতরে কি আছে আল্লাহ পাক কিন্তু জানেন অতএব তুমি মুখে বলো যৌতুক চাও না যৌতুকের মাধ্যমে বিবাহ করাবে না তোমার আত্মীয়কে কিন্তু তারপরেই যৌতুক চাওয়ার জন্য একটা পরোক্ষ ভাষা ব্যবহার করো তোমার ভিতরে যা আছে রব্বুল আলমী জানেন ওখানে অভিনয় করে পার পাওয়া যাবে না মহর মাত্রাতিরিক্ত নির্ধারণ করা এবং সেটা পরিশোধ না করা কি বলেন আমাদের সমাজে যৌতুক অগ্রিম পরিশোধ করা হয় ঠিক কিনা আমাদের এলাকায় একজন মাওলানা সাহেবের একটা মাদ্রাসার প্রিন্সিপাল ওনার বিবাহ হতে যাচ্ছে রোজার মাসে বিবাহ হবে তারাবিন নামাজ হয়ে গেল বিবাহ হচ্ছে না ব্যাপার কি ব্যাপার কি আমার একজন আত্মীয় ছিলেন ওই মাসিদের ইমাম সাহেব উনি বললেন ব্যাপার কি এত দেরি করলে তো আমার পক্ষে থাকা সম্ভব না রাত্রে এগারোটা বেজে গেছে গোপনে খবর নিয়ে জানলেন সেটা আমাদের ছোটবেলার ঘটনা গোপনে খবর নিয়ে জানলেন প্রিন্সিপাল সাহেব মাওলানা সাহেবকে যৌতুক দিতে হবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু বত্রিশ হাজার টাকা জমা হয়েছে বাকি আঠারো হাজার টাকা মেয়ে পক্ষ দিতে পারছে না এজন্য বিবাহে দেরি হচ্ছে পরে তারা একটা চেক দিলেন আঠারো হাজার টাকার যদিও ওই অ্যাকাউন্টে টাকা ছিল না যাই হোক পরে এই বত্রিশ হাজার নগদ আর আঠারো হাজার টাকার চেক পাওয়ার পরে তারা বিবাহে রাজি হয় বলেন নজুবিল্লা আমাদের সমাজে যৌতুক অগ্রিম পরিশোধ করা হয় আর মহর হল পাঁচ লক্ষ নিরানব্বই হাজার নয়শো সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা কিন্তু সব বাকি জনম বাকি কথা ঠিক কিনা নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাসাল্লামের সাথ করেন যেই পুরুষ মহর নির্ধারণ করে এবং মনে মনে ভাবে এটা তো পরিশোধ করাই লাগবে না ওই পুরুষ কেয়ামতের ময়দানে জেনাকার অবস্থায় উঠবে আপনারা বলেন আমাদের সমাজে বর্তমান যে প্রজন্ম বর্তমানে যারা জন্মগ্রহণ করছে বা বিশ বছর পঁচিশ বছর আগে থেকে যারা জন্মগ্রহণ করছে এদের স্বভাব চরিত্র ভালো না খারাপ সবাই জোরে বলেন না কেন আমি বারবার তাকাতে দিতে পারবো না আপনার আপনাদের উত্তরের জন্য এদের স্বভাব চরিত্র ভালো না খারাপ ভালো না খারাপ আমাদের সমাজে কি করা হয় যদি উচ্ছৃঙ্খল অসভ্য কাউকে দেখা যায় তাকে বলা হয় জারস বলে কিনা বলে তুই একটা জারস আর গ্রামের ভাষায় আঞ্চলিক ভাষায় বলে তুই একটা জারুয়া কথা ঠিক কিনা সভ্য যারা তাদেরকে এটা বলা হয় না অসভ্যদেরকে বলা হয় তো আমাদের সমাজে নতুন প্রজন্ম কিশোর তরুণ যুবকদের চরিত্র ভালো না খারাপ এরা সভ্য না অসভ্য অনেকেই অসভ্য কথা ঠিক কিনা কারণ কি ওই যে বাপে মহর পরিশোধ করেনি নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি মহর নির্ধারণ করবে এবং মনে মনে ভাববে এটা তো দিতেই হবে না সে কেয়ামতের ময়দানে জেনাকার অবস্থায় উঠবে তো বাপ যদি হয় জেনাকার তার জন্মে যে সন্তান সেটা হালাল জাদা না হারাম জাদা এই জন্য নতুন প্রজন্মের পিতাগণ তাদের স্ত্রীদের মহর পরিশোধ করেন না না করার কারণে এদের জন্মে যা হচ্ছে হারামজাদা চরিত্রের তৈরি হচ্ছে কথা ঠিক কিনা কি বলেন সত্য বলছি না মিথ্যা বলছি হ্যাঁ এভাবে তো মহর বেশি নির্ধারণ কেন হয় এক নম্বরে মহর বেশি নির্ধারণ করার জন্য তোর জোর চালায় মেয়ে পক্ষ তারা মনে করে ছেলে যদি ভবিষ্যতে কোনো ঝামেলা করে তাকে নারী নির্যাতন মামলা দিয়ে আটকানো যাবে এবং মোহরের টাকাটা আদায় করা যাবে মহরের দুই লক্ষ তিন লক্ষ টাকা পরিশোধের হয়ে ছেলে আমাদের মেয়ের কাছে গোলাম হয়ে থাকবে কথা ঠিক কিনা এক নম্বরে মেয়ে পক্ষ এই কাজ করে কিন্তু এই মেয়ে পক্ষেরই যদি আবার কোনো ছেলে বিবাহ করায় তখন আবার মাসালা দেয় বলে মহর যেটা পরিশোধ করতে পারবে ছেলে ওইটাই নির্ধারণ করতে হবে বেশি করা যাবে না কি ঠিক কিনা আমি এরকম একই লোক দেখেছি একই লোক নিজেদের মেয়ে বিবাহ দেয় সেখানে দুই লক্ষ তিন লক্ষ মহর দাবি করে আর ছেলে বিবাহ করায় তখন মাসালা দেয় যে এই ছেলে যা পরিশোধ করতে পারবে এর বেশি ধরা ঠিক হবে না কি বলেন আল্লাহকে ভয় করে না নফসের গোলামি করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছে কথা ঠিক কিনা শায়তানের গোলামি করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছে এক নম্বরে মেয়ে পক্ষ মহার বেশি লেখায় ছেলে পক্ষ রাজি হয় মেয়ে পক্ষের চাপে অথবা তাদের একটা ঠাটবাট্য আছে যেই ছেলের বিবাহ হয়েছে ওখানে মোহর কত ধরা হয়েছিল সেখানে যদি বলা হয় দশ হাজার বা বিশ হাজার ছেলের পক্ষের মান সম্মান কমে যায় ফলে ওই দুই লক্ষ তিন লক্ষে তারাও রাজি হয়ে যায় আর ম্যারেজ রেজিস্ট্রার নামে কিছু কাজই আছে কি বলেন এরা কি লম্বা জামা গায়ে দেওয়া টুপি মাথায় দেওয়া নাকি কি বলেন ঠিক কিনা কাজী কাজী কিন্তু এদের চরিত্র অনেকাংশই কাজী থাকে না বরং এটার কাছাকাছি একটা শব্দ হয়ে যায় কথা ঠিক কিনা এরা আবার করে কি এরা আবার মোহর বেশি লেখায় প্ররোচনা দেয় কারণ যত বেশি লেখা হবে পার্সেন্টেজ তারা তত বেশি পাবে কথা ঠিক কিনা বলেন অতএব এই মোহর বেশি লেখার মাধ্যমে হারাম লেনদেন হয় স্ত্রীর অধিকার স্বামী নষ্ট করে ফেলে গতকালকে আমাকে একজনে বলে হুজুর যদি মোহর স্ত্রী পরিশোধ করে দেয় আমি বললাম মহিলারা চাউলের খুদ বিক্রি করে পয়সা কামাই করে ধানের সিটা ঝেড়ে এরপরে পয়সা কামাই করে ইঁদুরের মাটির সাথে ধান মিশানো সেগুলো ধুয়ে এরপরে ধান বিক্রি করে পয়সা কামাই করে এই মহিলা এক লক্ষ টাকার মোহর মাফ করে দেয় এটা আমি বিশ্বাস করি না কথা ঠিক কিনা এটা আমি বিশ্বাস করি না অতএব যেটা মাফ করার কথা বলে ওটা বলে চক্ষু লজ্জায় স্বামীর চাপে মনে করে যদি মাপ না করি তাহলে হয়তো এখনই হামলা শুরু করবে ওই একজনে বলে এই পা ধরেছি হুজুর আপনার পা ধরলাম মাফ করে দেন যদি মাপ না করেন পা ভেঙে দেব কথা বুঝতেছেন যদি মাপ না করেন কি হবে পা ভেঙে দেব অতএব মহর যদি স্ত্রী মাপ না করে স্ত্রীর মাজা হয়তো স্বামী ভেঙে দেবে এই ভয়ে বলে হ্যাঁ আমি মাফ করে দিলাম বলেন ঠিক কি না এ ধরনের মাপের অভিনয় এই অভিনয়ের মাপ চাপের মাপ চক্ষুলজার মাপ এটা মাপ নয় এটা গ্রহণযোগ্য নয় চাকুরিতে পূর্ণ দায়িত্ব পালন না করে পূর্ণ বেতন নেয়া কি বলেন ঠিক কিনা দেওবন্দের ওলামা একরাম সাহারানপুরের ওলামা একরাম ভারতের আরো বিভিন্ন জায়গার বড় বড় ওলামা একরাম মাস অতিবাহিত হয়ে গেলে কর্তৃপক্ষের কাছে গিয়ে মোহতামিম পরিচালক ওনাদের কাছে গিয়ে বলতেন যে আমার এই পরিমাণ বেতন কেটে দিতে হবে তারা জিজ্ঞেস করতেন কেন যে আমি ক্লাসে বসে পাঁচ মিনিট বাইরের কথা বলেছি একজন লোক এসেছিল তার সাথে কথা বলেছি এভাবে আমি সারা মাসে বাইরের যে কাজ করেছি ক্লাস চলাকালীন অথবা মাদ্রাসার দায়িত্ব পালন কালে তাতে এই কয়দিন হয় অতএব এই কয়দিনের বেতন কেটে দিতে হবে আর আমাদের সমাজে কি ফাঁকিবাজি করে অনুপস্থিত থাকার পরে কর্তৃপক্ষ যদি বেতন কাটার আয়োজন করে ওখানে গিয়ে হাজির হয়ে যায় যে আমার বেতনটা যাতে না কাটা হয় কথা ঠিক কিনা তবে এখন আর কর্তৃপক্ষ বেতন টেতন কাটে না কারণ হলো সবাই হলো হারামখোর কথা ঠিক কিনা সবাই কি প্রায় সবাই হলো হারামখোর ফলে এখন শিক্ষকদের বেতন সুপারিনটেন্ডেন্ট বা প্রিন্সিপাল বা হেডমাস্টার বা কলেজের প্রিন্সিপাল কিভাবে কাটবে উনি নিজেই তো ফাঁকিবাজি করে বেড়ান কথা ঠিক কিনা অতএব এখন বাস গণহারে সব বৈধ চাকুরিতে পূর্ণ দায়িত্ব পালন না করে পূর্ণ বেতন নেয়া জায়েজ নয় জায়েজ নয় জায়েজ নয় কথা ঠিক কিনা দেওবন্ধের একজন বুজুর্গ একজন আলম একজন মুহাদ্দিস মাদ্রাসার কার্পেটের উপরে বসে ছাত্রদেরকে হাদিস শরীফ পাঠদান করছিলেন ইতিমধ্যে গ্রাম থেকে একজন লোক এসে ওনার সাথে কথা বলতে চাইলেন উনি কার্পেট থেকে সরে শুধু ফ্লোরে বসলেন ছাত্ররা পরে জিজ্ঞেস করল হজরত আপনি এতক্ষণ কার্পেটে বসে আমাদেরকে পাঠদান করছিলেন ওই লোকটার সাথে কথাও তো কার্পেটে বসেই বলতে পারতেন আপনি কেন সরে বললেন উনি বললেন এই কার্পেট মাদ্রাসার আজ হোক কাল হোক এ কার্পেট পুরান হয়ে যাবে ছিঁড়ে যাবে কিন্তু সেটা একদিনে একবার ব্যবহারে পুরান হবে না এই যে লক্ষ লক্ষ বার ব্যবহার করা হবে এর মাধ্যমে এটা পুরান হবে অতএব এই লোকটা এসেছে তার ব্যক্তিগত কাজে আমি তার সাথে তার ব্যক্তিগত কথা বলবো মাদ্রাসার কার্পেটে বসে ব্যক্তিগত কথা বলা আমি জায়েজ মনে করি না বলেন সুহান আল্লাহ হ্যাঁ এটা তার উন্নত তাকুয়া উনি ওনার জন্য সমীচীন মনে করেন নাই কিন্তু আমাদের জন্য এর মধ্যে শিক্ষণীয় বিষয় আছে যে তিনি যদি এতটা সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আমাদের তো অন্তত শরিয়াত যেগুলোকে স্পষ্ট হারাম করেছে এগুলো বর্জন করা অত্যন্ত জরুরি কথা ঠিক কিনা বিনা দাওয়াতে খানায় অংশগ্রহণ করা আছে কিনা কি বলেন আছে কিনা বিনা দাওয়াতে খানায় অংশগ্রহণ করা হয় আমি অনেক সময় চরমনাই মাদ্রাসার কোনো কোনো ছাত্রকে জিজ্ঞেস করি তুমি কোথায় থাকো বলে অমুক মসজিদে কেন সেখানে তুমি ইমামতি করো সে বলে না হুজুর আর একজন ছাত্র ইমামতি করে তো তুমি কদিন যাবৎ থাকো যে এক সপ্তাহ হয়ে গেল খাওয়া দাওয়া করো কোথায় বলে যে তার যা ভাত আসে ওটা থেকেই খাই আমি বললাম তুমি এতক্ষণ চোর হয়ে ওখানে খেয়েছো কারণ হাদিস শরীফ আছে বিনা দাওয়াতে যে ব্যক্তি খানায় অংশগ্রহণ করে সে হচ্ছে চোর তোমার ছাত্র ভাই চক্ষু লজ্জায় ফেলে তোমাকে খানায় অংশীদার না বানিয়ে পারেননি কিন্তু তোমার জন্য এটা জায়েজ হয়নি কথা ঠিক কিনা এজন্য বিনা দাওয়াতে অনেক সময় কোনো জায়গায় অংশগ্রহণ করলে যারা নির্ধারিত দাওয়াতি মেহমান তারাই অনেক সময় খানা পায় না কথা ঠিক কিনা কি কি থেমে গেলেন কেন শেষ পর্যন্ত চাঙ্গা থাকতে হবে তারাই কিন্তু অনেক সময় খানা পায় না অতএব তারা খানা পাক বা না পাক যত বেশি আয়োজন থাকুক না কেন বিনা দাওয়াতে কোন জায়গায় খানায় অংশগ্রহণ যে করে সে সোর আর সোর যা কামাই করে সেটা হারাম কথা ঠিক কিনা অতএব এগুলো জায়জ নয় হ্যাঁ কাছাকাছি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আমানতের খেয়ানত করা কি আছে কিনা বলেন আমানতের খেয়ানত আছে না নেই আমাদের দেশে স্লোগান দেয়া হয় অমোক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু আসলে হলো একটা চোর আর ডাকাত কথা ঠিক কিনা জনগণের সম্পদকে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এই চোরটার কথা বলা হয় ওর চরিত্র নাকি ফুলের মতো পবিত্র ওরা আবার করে কি কোন লোকের যদি চারিত্রিক সনদ দরকার হয় চাকুরির জন্য এরা আবার ক্যারেক্টার সার্টিফিকেট দেয় যাদের নিজেদের ক্যারেক্টার বলতে কিচ্ছু নাই তারা মানুষের ক্যারেক্টার কেমন এ ব্যাপারে সার্টিফিকেট দেয় কথা ঠিক কিনা একজন কবি বলেছিলেন যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা পৃথিবী অচল আস তাদের সুপরামর্শ ছাড়া অন্ধেরাই এখন বেশি চোখে দেখে অতএব যারা চোর যারা ডাকাত যারা জনগণের সম্পদ আত্মসাত করে তারা আজকে জনগণকে পরিচালনা করে কথা ঠিক কিনা এই জন্য যদি কোনো বন্যা হয় গরিব দুঃখী মেহনতি মানুষ বন্যা দুর্গত মানুষ দুঃখের সাগরে ভাসতে থাকে কিন্তু বন্যা হলে আমাদের দেশের এক শ্রেণীর লোক যারা মনে করে ত্রাণ আসবে আমাদের হাতে এরপরে ত্রাণ খেয়ে ফেলব বন্যা দুর্গত লোকদেরকে নামে মাত্র কিছু দেব অথবা দেবই না এভাবে তারা আমানতের খেয়ানত করে কথা ঠিক কিনা শুধু তাই না সরকার বিভিন্ন জায়গায় পায়খানা বরাদ্দ করে করে কিনা বলেন কি বরাদ্দ করে পায়খানা একজনে আমাকে বলে হুজুর একেবারে খেয়ে ফেলেছে আমাদের পায়খানা খেয়ে ফেলেছে আমি বললাম ব্যাপার কি পায়খানা খেয়ে ফেলেছে মানে মল মল খেয়ে ফেলেছে বলে না হুজুর ইউনিয়ন পরিষদ থেকে আমাদের মাসিদে এটা লেট্রিন বরাদ্দ করা হয়েছিল মেম্বার সাহেব ওই লেট্রিনের টাকা খেয়ে ফেলেছে কথা বুঝতেছেন এরা খেতে খেতে এখন পায়খানাও খায় কথা ঠিক কিনা এদেরকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে তারাও পায়খানা খোর বলে গণ্য হবে কেয়ামতের ময়দানে পায়খানা ভক্ষণকারী হারাম ভক্ষণকারীদের কাতারে উঠবে জাহান নামে যাবে কথা ঠিক কিনা এরপরে কি সেরা টাকা বা ত্রুটিযুক্ত বস্তু না দেখিয়ে চালিয়ে দেয়া কি বলেন দেয় কিনা সেরা টাকা হলে অনেকে বলে এটা বেশি টাকার মধ্যে চালিয়ে দেওয়া যাবে মানে যে লোককে দেব তাকে ধোকা দিয়ে চালিয়ে দেওয়া যাবে এটা জায়জ নয় সেরা টাকা হলে যাকে দিবেন তাকে দেখিয়ে দিতে হবে কথা ঠিক কিনা কারণ যদি উনি টাকাটা চালাতে না পারেন অথবা যারা নতুন টাকা বিক্রি করে তাদেরকে একশো টাকা দিয়ে আশি টাকা আনতে হয় ওনার বিশ টাকা লস হলো কথা ঠিক কিনা অতএব আপনি দেনা থাকলেন এভাবে সেরা টাকা বা ত্রুটিযুক্ত পণ্য কাউকে না দেখিয়ে তাকে দেয়া যাবে না আত্মীয়তার দোহাই দিয়ে টাকা বা সম্পদ আবদার করা আছে না নাই শালায় সাই দুলাবাইয়ের কাছে ভাগ্নায় সাই মামার কাছে এমনকি ওস্তাদও অনেক সময় ছাত্রের কাছে সে বসে কথা ঠিক কিনা এভাবে আবদার করা বিভিন্ন জন্মদিন উপলক্ষে বিভিন্ন দিন উপলক্ষে এই আবদারটা বেশি হয় এটা জায়জ নয় এটা কি নয় কই এটা কি নয় জায়জ নয় এগুলো হারাম এগুলো বর্জন করতে হবে চক্ষু লজ্জায় ফেলে ধার নেয়া হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ বলেন যে লোকের কাছে ধার চাইলে ওই লোক আমাকে ধার না দিয়ে পারবে না লজ্জায় পড়ে তার কাছে আমি ধার চাই না অতএব আমি এমন লোকের কাছে ধার চাই যে লোক নাও বলতে পারবে যে না হুজুর আমার দেওয়ার সুযোগ নেই কথা ঠিক কিনা এটা ঠিক নয় ঋণ যথাসময়ে পরিশোধ না করা আপনি যার কাছ থেকে ঋণ আনলেন তার কাছ থেকে সময় বাড়িয়ে না নিয়ে আপনি যদি সময় ক্ষেপণ করেন দেরি করেন ওই লোকের যত ক্ষতি হবে আর্থিক ক্ষতিও হতে পারে কথা ঠিক কিনা যানমালের ক্ষতি হবে এই ক্ষতির দায় দায়িত্ব সব আপনার মাথায় নিতে হবে আপনি ওই ক্ষতির হারাম আপনার ভিতরে ঢুকবে মালামাল ধার নিয়ে ক্ষতি করে ক্ষতিপূরণ না দেয়া অনেক সময় মালামাল অনেকে ধার নেয় নাকি পাশের বাড়ির দা নে দা এরপরে ভেঙে এরপরে দাঁটা আবার ফেরত দেয় কিন্তু ওটা তো এখন রিপেয়ারিং করতে হবে কথা ঠিক কিনা তাতে টাকা যাবে কিনা এই টাকাটা যারা ভাঙলেন তারা ঋণী থাকবেন ওই দায়ের মালিকের কাছে এরপরে গৃহপালিত পশু পাখি দ্বারা অন্যের ক্ষতি করা কি বলেন গরুর বাছুর ছাগল হাঁস মুরগি এগুলোর দ্বারা অন্যের ফসলের ক্ষতি করা হয় কিনা বলেন লোকদেরকে বললে বলে হুজুর তাদের বাছুরও আমাদেরটা খায় তাদের হাঁস মুরগিতেও আমাদেরটা খায় তখন আমি বলি হাঁস মুরগি আর বাছুরে মনে হয় মালিক চিনে চিনে আর মেপে মেপে খায় আপনাদেরটা কাদের হাঁস মুরগিতে খেয়েছে হাঁস মুরগিতে শুধু ওদেরটা খায় এভাবে খায় নাকি কথা বলে না কেন এভাবে খায় নাকি অতএব এগুলোর মাধ্যমে অন্যের সম্পদ নষ্ট করা ফসল নষ্ট করা এটা হারাম ওই হাঁস মুরগির শরীরের ভিতরে যেহেতু অন্যের ফসল ঢুকেছে সম্পদ ঢুকেছে ওটা যদি আপনার দেহে ঢোকে বা ওইটার বিক্রয় লব্ধ টাকা আপনার ভিতরে ঢোকে ওটা হারাম বলে গণ্য হবে কথা ঠিক কিনা এরপরে কি দাবি করে নাস্তা খাওয়া বন্ধু বান্ধব একজনে ভালো রেজাল্ট করেছে এখন বলে তুই এ প্লাস পেলি মিষ্টি খাওয়া এই ধর মিষ্টি খাওয়া অনেকের চাপে পড়ে বেচারা মিষ্টি খাওয়াতে বাধ্য হয় কথা ঠিক কিনা হারাম হারাম হারাম কথা ঠিক কিনা পঁচিশ নম্বরে আর হারাম আজকে ধরা পড়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় এবং বোর্ড কর্তৃপক্ষ ভাইবা নেওয়ার জন্য বা ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য অথবা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের জন্য বহিরাগত পরিদর্শক পাঠায় এক কলেজে টারাক কলেজে এক বিশ্ববিদ্যালয় টারাক বিশ্ববিদ্যালয় এক মাদ্রাসা টারাক মাদ্রাসায় ওনারা ওখানে গিয়ে হল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেয় কথা ঠিক কিনা এরপরে ভাইবা নিয়ে কামিলের ভাইবা নিয়ে এর এরপরে টাকা নেয় অতএব এই যে এই যাতায়াত এবং পারিশ্রমিক এটা বিশ্ববিদ্যালয় এবং বোর্ড কর্তৃপক্ষ দেয় অতএব এমত অবস্থায় কোন হলের থেকে কোন টাকা নেয়া সম্মানী নামে হাদিয়া নামে গিফট নামে প্রেজেন্টেশন নামে অনারিয়াম নামে যা নামেই নেওয়া হোক হারাম হারাম এবং হারাম কথা ঠিক কিনা রব্বুল আলমিন আমাদের সবাইকে যাবতীয় হারাম থেকে হেফাজতে থাকার তাও দান করুন সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব হুজুর বয়ান করবেন তো হুজুর এখনো তো আসেননি বা ঘোষকেরাও কেউ আসেননি তো এই জন্য আপনাদের সামনে আমাদের সম্মানিত কেউ আসা পর্যন্ত আমি দু কথা বলছি তো এই যে হারাম লেনদেনের ব্যাপারে আলোচনা হলো আলহামদুলিল্লাহ এবারের অগ্রাণের মাহফিলে এই পঁচিশটা বিষয় সম্পর্কে আলহামদুলিল্লাহ সংক্ষেপে হলেও আলোচনা করা সম্পন্ন হয়েছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা কারা কারা এটার উপরে আমল করবো আল্লাহ একবার বলে হাত তুলি সবাই রাজি আছেন ইনশাআল্লাহ হাত নামান আমি সেদিন আলোচনায় বলেছিলাম সদর সাহেব হুজুর রহমতুল্লাহ কথা বোর্ডিং এর তরকারির যে অবশিষ্ট লতা পাতা পরিত্যক্ত দ্রব্য সামগ্রী এগুলো তার গরুকে খাওয়ানোর কারণে তিনি পঞ্চাশ পয়সা ঋণ পরিশোধ করেছেন বোর্ডিং এ মাদ্রাসায় কথা ঠিক কিনা আমাদের প্রাণ প্রিয় সাইফ মোর্শেদ হজরত পীর সাহেব হুজুর চর্মনাই রহমতুল্লাহ আলাইহে এভাবে চলতেন সবাই বলে আলহামদুলিল্লাহ তিনি বারবার বলেছেন কোন টাকার ব্যাপারে আমার যদি সন্দেহ হয় এটা মাদ্রাসার নামার ব্যক্তিগত তখন আমি ওটা মাদ্রাসায় দিয়ে দেই কথা ঠিক কিনা অতএব আমরা তার রুহানি সন্তান আমরা সহিভাবে আমলের চেষ্টা করি রব্বুল আলমিন একটি জরুরি এলান শুনি মাঠে আগত সকল সকল ওলামাই কেরাম যারা আসছেন আপনাদেরকে নিয়ে মেহমানখানায় একটি জরুরি পরামর্শ রয়েছে সকল ওলামাই কেরামদেরকে এক্ষুনি মেহমানখানায় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে আর হুজুর বয়ান চালিয়ে যাবেন আমাদের চেয়ারম্যান সাহেব হুজুর আসার আগ পর্যন্ত সম্মানিত ভাইয়েরা বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা অদব আল্লাহর অলিদের জীবন আদর্শের ভিতরে আমাদের জন্য পথ নির্দেশিকা রয়েছে কথা ঠিক কিনা আমি আজকেও একটা মাজলিসে চরমনাই মাদ্রাসার ছাত্রদের মাজলিসে আলোচনা করেছিলাম যে ওলামায় কেরাম যদি আল্লাহওয়ালাদের সহমতে না থাকে ওই ওলামায় কেরামও গোমরা হয়ে যায় কিন্তু সাধারণ লোক মূর্খ মানুষ আল্লাহওয়ালাদের সহমতে থাকে ওই লোকটা হেদায় দুর্বলে থাকে কথা ঠিক কিনা কুতুবুল আলম আল্লামা রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাইহের একজন ভক্ত একটা নাস্তিকের বাড়ির দরজা থেকে যাতায়াত করতেন নাস্তিক কাকে বলে there is no creator all are natural স্রষ্টা বলতে কিছু নেই সব এমনি এমনি হয় এই বিশ্বাস যারা করে তাদেরকে নাস্তিক বলা হয় ওই নাস্তিক তার বাড়ির দরজা থেকে যত লোক যেত তত লোককেই ডাক দিয়ে দিয়ে নাস্তিক্যবাদের ক্যাপসুল গেলানোর চেষ্টা করত কয়েকবার চেষ্টা করার পরেই লোকেরা বসীভূত হয়ে যেত কিন্তু কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ কাছে যে লোকটা সাধারণ লোক আলেম নন শিক্ষিত নন সাধারণ লোক ওই লোকটা আসা যাওয়া করতেন ওই লোকটাকেও নাস্তিক প্রতিদিন ডাকত ডেকে স্রষ্টা বলতে কিছু নেই আল্লাহ বলতে কিছু নেই এই ডোজ তার ভিতরে ঢুকানোর চেষ্টা করত কিন্তু অনেকদিন পর্যন্ত চেষ্টা করার পরেও নাস্তিক দেখল তার ভিতরে নাস্তিকবাদের কোনো প্রয়োজন জাল্লা পরিমাণে ঢুকানো সম্ভব হয়নি নাস্তিকের পরে জিজ্ঞেস করল আচ্ছা আপনি যে প্রতিদিন এখান থেকে আসা যাওয়া করেন যান কোথায় আপনি ওই লোক বলল আমি মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের কাছে যাই ওনার সোহবাতে থাকি ওনার শিষ্য আমি ওনার মুরিদ নাস্তিক যখন শুনল কারণ ওরা কিন্তু নাস্তিকবাদের যে প্রচার করে এই প্রচার করে কিন্তু অনেক অভিজ্ঞতা নিয়ে কথা ঠিক কিনা অনেক অভিজ্ঞতা নিয়ে ও বহু মানুষের ইমান নষ্ট করেছে এই জন্য মানুষ নিয়ে ও খেলা করে মানুষের গতিবিধি এবং প্রকৃতি সম্পর্কে ওর অভিজ্ঞতা আছে ও যখনই শুনল যে এই লোকটা মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি সাহেবের কাছে যায় তখন পরের দিন থেকে ওই লোকটাকে ও আর ডাকলো না কারণ সে তার অভিজ্ঞতার আলোকে প্রমাণ পেয়েছে যারা আল্লাহওয়ালাদের সোহবাতে থাকে বোমা মেরেও তাদের ইমান নষ্ট করা যায় না আমাদের সমাজে আহলে হাদিস নামদার ইল্লামাজহাবি এবং মৌদুদি জামাতের লোকেরা আল্লাহর অলিদের থেকে লোকদেরকে সরিয়ে সোহবত থেকে বিচ্ছিন্ন করে এভাবে শয়তানের হাতে সবর্দ করার জন্য বিশেষ করে চরমনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার করে কথা ঠিক কিনা আমি গেলাম বরগুনা একটা মাহফিলে আমাদের কেওড়াবুনিয়ার বরগুনার বর্তমান পীর সাহেব হুজুর ছিলেন ওই মাহফিলের সভাপতি আমি ওখানে যাওয়ার পরে আয়োজকগণ আমার হাতে একটা কম্পিউটার কম্পোজ করা কাগজ ধরিয়ে দিলেন যার মধ্যে তেত্রিশটা প্রশ্ন ছিল ওনারা বললেন এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমি বললাম এখানে তো আমি এসেছি একটা ওয়াজ মাহফিলে এবং আহলে হাদিস সম্পর্কে কিছু আলোচনা করতে হবে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এটা কি বলেছে আয়োজক যারা আমাদের চর্মনৈ তরিকার লোক ওনারা বললেন এটা ওই আহলে এবং জামাতের লোকেরা দিয়েছে এরপরে আমি বললাম তাহলে আহলে এবং জামাতের লোকদের নির্দেশনায় আপনাদের মাহফিল পরিচালিত হবে তারা বললেন দেখেন হুজুর উত্তর দিতে পারলে ভালো হয় আমি বললাম এগুলোর উত্তর সবই দেওয়া যায় কিন্তু আমি উত্তর দেওয়ার নামে ওদের আবার গোলামি করি কিনা এই জন্য বিষয়টা ক্লিয়ার করে নিলাম পরে ভাবলাম যেহেতু চর্মনায়ের বিরুদ্ধে এই প্রশ্নগুলো করা হয়েছে এগুলোর উত্তর দিতে সুযোগ এখানে পেয়েছি উত্তরগুলো দিয়ে যাওয়া ভালো আহলে হাদিস নামদারি লামাজ হাবিরা এবং মৌদুদি জামাতের লোকেরা চরমনার বিরুদ্ধে ভেদে মারে ফাতে কি আছে আশেক মাসুকে কি আছে কি বলেন ঠিক কিনা এগুলোর ব্যাপারে যত আপত্তি করে সমস্ত আপত্তি এবং হানাফি মাঝাব আর আহলে হাদিসের মধ্যে যে মাসালাগত মতবিরোধ এগুলো ওখানে উল্লেখ করা ছিল তেত্রিশটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তারা হাতে আরো কতগুলো প্রশ্ন লিখলো প্রায় পঞ্চাশটার মতো হবে মোট মিলিয়ে উত্তর সব দেওয়া হলো ওখান থেকে আসতেছিলাম ওই চিঠিটা দিয়েছে কাগজটা দিয়েছে ওখানকার মুক্তিযোদ্ধা কমান্ডার একজন মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি ওই এলাকার ওনার নাম দিয়ে কাগজটা দিয়েছে যাতে আমরা উত্তর দিতে বাধ্য হই যখন গাড়ি নিয়ে আসছিলাম মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সাহেব লোকজন নিয়ে যাচ্ছিলেন উনি বললেন এই গাড়িটা কি হুজুরের গাড়ি লোকেরা বললো হ্যাঁ এরপরে ওনারা ডাক দিলেন একটু গাড়িটা থামান ড্রাইভার সাহেব থামানোর পরে মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি সাহেব এসে বললেন হুজুর কাগজটা আমিই দিয়েছি আমাকে স্থানীয় ওলামায় কেরাম অনেকে এই প্রশ্নগুলো কম্পোজ করে দিয়েছে আমার নাম দিয়ে আমিই দিয়েছি তা আলহামদুলিল্লাহ আপনি যে উত্তর দিয়েছেন আমাদের আর কোনো দ্বিধা সংশয় চরমনাইর ব্যাপারে মাঝহাবের ব্যাপারে আর থাকলো না বলেন আলহামদুলিল্লাহ অতএব এই ভেদে মারে ফাতে কি লেখা আছে আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন কি বলেন ঠিক কিনা আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন জেন্দা করেন আল্লাহ কথা ঠিক কিনা জেন্দা করেন কে সবাই বলেন না কেন জেন্দা করেন কে আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন এটা বললে তো বাহ্যিকভাবে মনে হয় লোকটা কাফের হয়ে গেছে কথা ঠিক কিনা কি বাহ্যিকভাবে এটা মনে হয় কিনা মনে হয় কিনা তো যেই অলির জেন্দা করেছেন বলে যুবক বলেছে ওটা যারা সংকলন করেছেন আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ তাদের মধ্যে একজন আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন এ কথা বললে বা বিশ্বাস করলে যদি কেউ কাফের হয় এটা যদি কেউ বইতে লেখে এবং প্রচার করে সেও কাফের হবে অতএব ওরা এই প্রশ্ন উত্থাপিত করে যে দাদা হুজুর রহমাতুল্লাহ এ কথা লেখার দ্বারা কাফের হয়ে গেছেন নাউজুবিল্লাহ আমাদের শায়েক রহমাতুল্লাহ এই বই প্রচার করেছেন চর্মনাই থেকে এখনো এই বইগুলো প্রচার করা হয় অতএব চর্মনাই টোটাল কাফেলাটা কাফের হয়ে গেছে বলেন না উজুবিল্লা এখন এই প্রশ্নটার একটা উত্তর জানার দরকার আছে না নেই আছে না নেই আপনারা বলেন জিন্দা করেন তো আল্লাহ কিন্তু ধনী বানান কে কথা বলেন না কেন ধনী বানান কে রাব্বুল আলমিন সুরাতুন নাজমের ভিতরে বলেছেন আল্লাহ ধনী বানান আল্লাহ গরিব বানান কথা ঠিক কিনা সবাই বলেন এখন ধনী বানান কে কথা বলেন ধনী বানান কে এখন কেউ যদি বলে আল্লাহ ছাড়া অন্য কারো কথা যদি কেউ বলে অমুকে আমাকে বা তাকে ধনী বানিয়েছে ওই লোকটার ইমান থাকবে থাকবে কিন্তু নবী করিম সাল্লাহাম সাল্লাম কথা বলেছেন বুখারি শরীফ এবং মুসলিম শরীফে এই হাদিস শরীফ রয়েছে ইবনু জামিল নামক একজন সাহাবি ওনার কাছে জাকাত আদায়ের জন্য হজরত ওমর রবিআল্লাহন গিয়েছিলেন কিন্তু ইবনু জামিল জাকাত দেননি তিনি জাকাত দিতে অস্বীকার করেছেন ওমর রবি আনহু নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে তিনজনের ব্যাপারে অভিযোগ দিলেন হজরত আব্বাস রাজিয়াল্লাহনু হজরত খালেদ ইবনে ওলিদ রাজিয়াল্লাহনহু এবং ইবনে জামিল এই তিনজনের ব্যাপারে অভিযোগ দিলেন ওনারা তিনজনের জাকাত দেননি ইবনে জামিলের কথা শোনার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা ইয়ানকিম ইবনে জামিল ইল্লা আন্নাহু ফাকীরা ইল্লা আন্নাহু কানা ফাকীরা ফাআগনাহুল্লাহু ওয়া রাসূলুহু ইবনে জামিল কোনো অপরাধ করেনি এটা ব্যতীত যে সে ছিল দরিদ্র আল্লাহ এবং তার রসুল তাকে ধনী বানিয়েছেন খেয়াল দিয়েন এবনে জামিলকে কে ধনী বানিয়েছেন আল্লাহ এবং তার রসুল কে বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এখন খেয়াল দেন এবনে জামিল কি ছিলেন সবাই উত্তর দেন কি ছিলেন গরিব এবনে জামিল কি ছিলেন পরে তিনি ধনী হয়েছেন কিভাবে কে কে ধনী বানিয়েছেন আল্লাহ এবং তার রসুল এ কথা কে বলেছেন নবী করিম সাল্লাম আল্লাহ ধনী বানিয়েছেন এতটুকু বললে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি বলা হয় আল্লাহ এবং তার রসুল ধনী বানিয়েছেন তাহলে কোরআন শরীফে তো আল্লাহ তাক বলেছেন ধনী বানান আল্লাহ সেখানে যদি সাথে রসুলকে যোগ করা হয় এটা সেরেক হবে কিনা বলেন হবে কিনা এখন আপনারা বলেন নবী মোহাম্মদ সাল্লাম আসলেন সেরেক দূর করার জন্য তিনি লোকদেরকে সেরেকের তালিম দিলেন সেরেকের বক্তব্য তিনি দিলেন এটা হতে পারে না কথা ঠিক কিনা অতএব ওই যে যুবক বলেছে আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন এ কথা যদি কুফরি হয় এর যদি কোনো ব্যাখ্যা না থাকে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম যে বলেছেন আল্লাহ এবং তার রসুল এবনে জামিলকে ধরি বানিয়েছেন এটাও শিরকি বক্তব্য হবে কথা ঠিক কিনা অতএব যারা তোমরা আমাদের চর্মনায়ের মুরব্বিয়ানিক রাম এবং বর্তমান সাহেবদের বিরুদ্ধে এই মিশরের কর্মীদের বিরুদ্ধে তোমরা শির্ক এবং কুফরির অভিযোগ দিচ্ছ তোমাদের এই অভিযোগ যদি সত্য হয় নবী করিম সাল্লাহ সে রেক করেছেন এ কথা বলতে হয় কথা ঠিক কিনা বোঝেন আপনারা বোঝেন বুঝতেছেন কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন এবনে জামিলকে আল্লাহ এবং তার রসুল ধনী বানিয়েছেন কি বলেন এখন সেরেক হবে কথা বলেন সেরেক হবে জোরে বলেন না কেন সেরেক হবে নবী করিম সাল্লাম সেরেক করেছেন করেছেন ব্যাখ্যা কি হবে ব্যাখ্যা হবে আল্লাহ তাকে ধনী বানিয়েছেন আর তার রসুল এবনে জামিলের ধনী হওয়ার ওসিলা কথা ঠিক কিনা কারণ রসুল সাল্লাহামের কাছে অনেক হাদিয়া আসতো তিনি এক একজন দরিদ্র সাহাবিকে দিয়ে দিতেন অথবা গণিমত এমনি জামিল জিহাদে গিয়েছেন গণিমত পেয়েছেন আর এই জিহাদে যাওয়ার ওসিলা নবী করিম সাল্লাহ সাল্লাম গণিমত বন্টন করে দিয়েছেন নবী করিম সাল্লাহ সাল্লাম অতএব ইবনে জামিলকে ধনী করেছেন আল্লাহ ধনী করেছেন কে বলেন সবাই আর তার ধনী হওয়ার ওসিলাকে ওসিলাকে কিন্তু হাদিস শরীফে ওসিলা বলা হয়েছে নাকি তিনি ধনী করেছেন এটা বলা হয়েছে এই তো বুঝে এসেছেন হাদিস শরীফে কিন্তু বলা হয় নাই এবনে জামিলকে আল্লাহ ধনী করেছেন আর নবী করিম সাল্লাহ সাল্লাম এবনে জামিলের ধনী হওয়ার ওসিলা এটা কিন্তু বলা হয়নি বলা হয়েছে এবনে জামিলকে আল্লাহ এবং তার রসুল ধনী বানিয়েছেন এখন ব্যাখ্যা হলো আল্লাহ ধনী বানিয়েছেন আর রসুল সাল্লাহ ইসলাম তার ধনী হওয়ার ওসিলা এই ব্যাখ্যা যদি না করা হয় মোহাম্মদ সাল্লাহ ইসলাম সেরেক করেছেন এই অভিযোগ তার বিরুদ্ধে দিতে হয় কথা ঠিক কিনা এই অভিযোগ দেওয়া যাবে বলেন সবাই যাবে যাবে তাই এখানে যদি আল্লাহর রসুল ধনী বানিয়েছেন এই কথাটার ব্যাখ্যা এভাবে হতে পারে যে ইবনে জামিলের ধনী হওয়ার ওসিলা নবী করিম সাল্লাহ তাহলে তা হলে আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন ওই কথার ভিতরে এই ব্যাখ্যা করা যায় কি না যে আল্লাহ পাক আমাকে জেন্দা করেছেন আর আল্লাহর অলি হচ্ছেন আমার মৃত থেকে জীবিত হওয়ার ওসিলা মানে আল্লাহর অলি আমার জীবিত হওয়ার জন্য দোয়া করেছেন এই ওসিলা আল্লাহ পাক জীবিত করেছেন কথা ঠিক কিনা কিন্তু ওরা কেন অভিযোগ দেয় অভিযোগ দেয় দুইটা কারণে কয়টা কারণে দুইটা কারণে এক নম্বরে ওরা কোরআন হাদিস জানে না কথা ঠিক কিনা যদি কেউ বোখারি শরীফ এবং মুসলিম শরীফের এই ইবনে জামিল সম্পর্কিত হাদিস শরীফ খানার ব্যাখ্যা পড়ে তাহলে আল্লাহর আমাকে এজেন্ডা করিয়াছেন এই কথার ভিতরে সে শিরেক আবিষ্কার না করেও পারে কথা ঠিক কিনা কিন্তু কেন সেরেক আবিষ্কার করলো এক নম্বরে এই আহলে হাদিস নামদারি লামাজ হাবি যারা আর মৌদুদি জামাতের লোক যারা এগুলো হচ্ছে অর্ধ মূর্খ এগুলো কি সবাই বলেন কি এরা কোরআন হাদিস আংশিক আংশিক জানে পুরাপুরি না জানার কারণে বিস্তারিত ব্যাখ্যা সহ না জানার কারণে ওরা ওই আল্লাহর আমাকে জিন্দা করিয়াছেন আর সুরতুল নাজমের ভিতরে রব্বুল আলমিন বলেছেন ও আন্নাহু হুয়া আমাতা ও আহিয়া আল্লাহ মৃত্যু দেন আল্লাহ জীবিত করেন ওখানে আল্লাহ পাক বললেন আল্লাহ জীবিত করেন আর এখানে ওই যুবক বলল আল্লাহর উনি আমাকে জিন্দা করিয়েছেন অতএব ওই আয়াতের সাথে যুবকের কথার সংঘর্ষ তৈরি হয়ে যায় এজন্য এগুলো যারা প্রচার করে তারা কাফের হয়ে যায় এটা ওরা বলে এজন্য যে এই আয়াতের ব্যাখ্যা ওরা জানে না কথা ঠিক কিনা কোরআন শরীফের অন্যায়তে কারিমায় রাব্বুল আলমিন বলেন অমান সুরতুন নাজমে বলেছেন ও আন্নাহু হুয়া আমাতা ওয়া আহিয়া আল্লাহ মৃত্যু দেন আল্লাহ জীবিত করেন কথা ঠিক কিনা জীবিত করেন কে কে বলেছেন আল্লাহ বলেছেন জীবিত করেন কে কে বলেছেন কিন্তু আল্লাহ পাক আবার অন্য এতে বলেন অমান আহিয়া হা যে ব্যক্তি কোনো মানুষকে জীবিত রাখে যে ব্যক্তি কোনো মানুষকে কি করে জীবিত রাখে সেজন্য সমস্ত মানুষকে জীবিত রাখলো একায়তে আল্লাপাক বলেন যে ব্যক্তি জীবিত করেন আল্লাহ মৃত্যু দান করেন আল্লাহ অন্য আবার আল্লাহ পাকি বললেন যে ব্যক্তি কাউকে জীবিত রাখে সেজন্য সমস্ত মানুষকে জীবিত রাখলো কি এখন সংঘর্ষ তৈরি হয়ে গেল কিনা কি গেল কিনা অতএবের ব্যাখ্যা কি যে ব্যক্তি কোন মানুষ বেঁচে থাকার অশিলা হয় কেউ কোন মানুষকে জীবিত রাখতে পারে না কথা ঠিক কিনা পারে ওখানে আহিয়া ওখানে আহিয়া শব্দ হুবহু একই শব্দ ওমান আহিয়াহা এখানেও আহিয়া একই শব্দ কিন্তু ওইটা করেন আল্লাহ এইটা করে মানুষের কথা ঠিক কিনা এখন কি হলো যে ব্যক্তি কোনো মানুষ বেঁচে থাকার অশিলা হয় সে ব্যক্তি যেন গোটা মানব জাতি বেঁচে থাকার অশিলা হয় বলেন সুহান আল্লাহ অতএব আমাদের ভেদে ফাতের ভিতরে যে কথা আছে যে আল্লাহর অলি আমাকে জেন্দা করিয়াছেন এতে কি ইমান নষ্ট হয় কথা বলেন এতে কি ইমান নষ্ট হয় এতে ইমান নষ্ট হয় তারাই বলতে পারে যারা ইসলাম সম্পর্কে অর্ধ জ্ঞানী এবং অর্ধ মূর্খ কথা ঠিক কিনা আর অর্ধ মূর্খ আর অর্ধ জ্ঞানী যারা ওদেরকে আপনি গণ্ড মূর্খ বলতে পারেন কথা ঠিক কিনা কারণ একটা এক হাজার টাকার নোট ওটার এক পাশে ছাপা আছে আর এক পাশে ছাপা নাই দাম পাঁচশো টাকা হবে না ফুটা পয়সা কথা বলেন সবাই দাম পাঁচশো টাকা হবে না ফুটা পয়সা অতএব আমি যদি কাউকে দান করতে চাই আমার টাকার মালিক হতে হবে কেউ যদি ইসলাম সম্পর্কে ব্যাখ্যা দিতে হয় ইসলামের ব্যাখ্যা তার বুঝতে হবে কথা ঠিক কিনা এটা ওই একটা টাকার এক পাশে ছাপা এরকম অর্ধেক বুঝলে কাজ হবে না এই জন্য আহলে হাদিস নামদারি লামাজ হাবি যারা আর মৌদুদি জামাতের লোক যারা এরা অর্ধ মূর্খ এদের ইসলাম সম্পর্কে কোনো সাধারণ ব্যাখ্যা দেওয়ার অধিকার নেই আর বিতর্কিত বা কোনো গভীর ব্যাখ্যামূলক বিষয়ে ওদের কথা বলার এমনকি চিন্তা গবেষণা করারও অধিকার নাই আমার কাছে একজন আলেম সাহেব এভাবে ফোন করেছে চরমনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আমি দেখলাম উনি নাহু সরফের মৌলিক বিষয়ে জানেন না আমি বললাম শোনেন আপনি যে পরিমাণ এলেম রাখেন তাতে এ মাসালা বোঝা আপনার পক্ষে সম্ভব নয় আপনার কোনো মাদ্রাসায় ভর্তি হতে হবে আপনি কি লেখাপড়া করেছেন উনি বলে আমি দাওরা পাস করেছি আমি বললাম দাওরা পাস কি করেছেন আমি জানি না কিন্তু আপনাকে এলমি যোগ্যতা অর্জন করতে হবে অন্যথায় এ মাসালা বোঝা আপনার পক্ষে সম্ভব নয় অদেব সরমনের বিরুদ্ধে যত অভিযোগ এই আল্লাহর অলিদের থেকে লোকদেরকে সরানোর দায়িত্বে যারা অধিষ্ঠিত তারা যত অভিযোগ করে এই অভিযোগ প্রত্যেকটা অভিযোগ আমরা কোরআন হাদিসের দৃষ্টিতে গবেষণা করে দেখেছি প্রত্যেকটা অভিযোগ ভিত্তিহীন কোরআন হাদিসের দৃষ্টিতে অগ্রহণযোগ্য এরপরে আর একটা কি ভেদে মারে ফাত এই সরমনাই হুজুর আপনি কোথায় কর্মরত সরমনাই হুজুর এই ভেদে মারে ফাটটাই সরমনাই হনলেই ভেদে মারে মারেফাত কি শর্মাই শুনলি কি ভেদে মারে ফাত ভেদে মারে ফাতে আর একটা আছে কি আল্লাহর অলি বলেছেন আল্লাহর আন্দাজ নাই কি কি লেখা আছে কিনা আল্লাহর আন্দাজ নাই জসিমুদ্দিন রহমানি নামক জসিমুদ্দিন শয়তানি চরমনায়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার করেছে কিন্তু হাদিসে কুৎসিতে রব্বুল আলমিন বলেন মান হাদালি ফাকাদ আযানতুহু বিল যে ব্যক্তি আমার কোন অলির সাথে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম কোরআন হাদিস অনুসন্ধান করে রব্বুল আলমিন মানুষের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন এমন মানুষ দুই ধরনের পাওয়া যায় মাত্র দুই ধরনের এক ধরনের হচ্ছে সুদখোর ফাইল্লাম বলেছেন তোমরা যদি সুদ পরিত্যাগ না করো তাহলে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও সুৎখোরদের বিরুদ্ধে রব্বুল আলমিন যুদ্ধের ঘোষণা দিয়েছেন আর আরেকটা চক্রের বিরুদ্ধে রব্বুল আলমিন যুদ্ধের ঘোষণা দিয়েছেন এটাও আল্লাহ পাকের বক্তব্য কিন্তু কোরআন শরীফে নেই নবী করিম সাল্লাহ সাল্লামের ভাষায় প্রকাশিত হয়েছে ফলে এটা হচ্ছে হাদিসে কুচ্ছি মানে যে ব্যক্তি আমার কোন অলির সাথে শত্রুতা করে আর বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা ঘোষণা দিয়ে দিলাম জসিমুদ্দিন রহমানি নামক জসিমুদ্দিন শয়তানি সারা বাংলাদেশ চষে বেরিয়ে চরমনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষোদ্গার করেছে আমি এক আমি এক মোবাইলে তার বক্তব্য শুনলাম এই আল্লাহর আন্দাজ নাই এ ব্যাপারে এরপরে বলে শোনো মুসলমান তোমরা ইমান রক্ষা করো আল্লাহর আন্দাজ নাই এ কথা বললে মানুষ কাফের হয়ে যায় অতএব এটা সরমনাই ওলারা প্রচার করে বাংলাদেশে হক পীর নামে পরিচিত তাদের মধ্যে কি পরিমাণ সেরেক এবং কুফরি লোকায়িত মুসলমান তোমরা সাবধান হও কয়েকদিন পরে দেখা গেল বাংলাদেশের লোকেরা জসিমুদ্দিন রহমানির থেকে সাবধান হয়ে গেল কে বলেন ঠিক কিনা বরগুনায় চব্বিশ পঁচিশ জন অনুসারী সহ এই জসিমুদ্দিন রহমানি আল্লাহর অলিদের বিরুদ্ধে বিশেষ করে বাংলাদেশের নয় এই বর্তমান দুনিয়ার ভিতরে মোহাম্মদ সাল্লামের রেখে যাওয়া পূর্ণাঙ্গ ইসলামের কর্মকাণ্ড যেই কেন্দ্র থেকে পরিচালিত হচ্ছে ওই চরমরাই মার্কাজের বিরুদ্ধে এখানকার মরহুম পীর সাহেব হুজুরদের বিরুদ্ধে এবং এখানকার বর্তমান পীর সাহেব হুজুরদের বিরুদ্ধে সে বিষোদ্গার করল রব্বুল আলমিন তার ব্যাপারে লোকদেরকে সতর্ক করে দিলেন বরগুনায় চব্বিশ পঁচিশ জন তার সেলাসামুন্ডা সহ ধরা পড়ল ব্যাংক অ্যাকাউন্ট তালাশ করে দেখা গেল জঙ্গি লেনদেনের সেই বিভিন্ন জায়গায় যে নিরপরাধ মানুষের উপরে বোমা মারা হয় এর শিষ্যরা গুলশানের হোলি আর্টিজানে বোমা হামলা করেছে শুধু তাই নয় বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ঈদের ময়দান কিশোরগঞ্জের সোলাকিয়া ঈদের নামাজে মুসল্লিরা যাচ্ছেন তাদের উপরে বোমা মেরেছে দেখা গেল তার অ্যাকাউন্টে এই বোমা মারার জঙ্গি লেনদেনের সত্তর কোটি টাকা পাওয়া গেছে কত কোটি সত্তর কোটি এভাবে বিদেশি জঙ্গি লেনদেনের টাকা এই টাকার মালিক হয়ে সারা দেশের ভিতরে আল্লাহর অলিদের বিরুদ্ধে বিষোদ্গার করে আল্লাহর অলিদের থেকে লোকগুলো সরিয়ে জঙ্গি কাফেলায় যোগদান করানো ওদের মূল উদ্দেশ্য কথা ঠিক কিনা ওদের মূল উদ্দেশ্য এইটা এখন শোনেন আল্লাহর আন্দাজ নাই নাকি কি বলেন ঠিক কিনা আল্লাহর আন্দাজ নাই এ কথা বেদে মারে পাতে লেখা আল্লাহর আন্দাজ নাই এ কথা কোনো অলি বলতে পারে যে বলে সে কাফের হয়ে যায় এখন ধরেন হাদিস শরীফ রসুল পাক সাল্লাহ সাথ করেন বনি আদম যদি তবা করে রব্বুল আলমিন তার উপরে কি পরিমাণ খুশি হন এ ব্যাপারে একটা হাদিস শরীফ শোনেন তা আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সবুজুর এসে গেছেন না না না শোনেন শোনেন ভাই শোনেন কথা শোনেন আমার কথাটা শোনেন আমাদের চেয়ারম্যান সাহেব এসে গেছেন ওনার মূল্যবান সময় আমি অনেক আলোচনা করে ফেলেছি ওনার আসতে দেরি হয় ওনার ন্যাক দোয়া পাওয়ার জন্য ইনশাল্লাহ আমরা রেডি আছি ইনশাল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনের উপরে সহি সালামতে চলার তৌফিক দান করুন চরমনের বিরুদ্ধে যেই অর্ধমূর্খ এবং গণ্ডমূর্খেরা বিষোদ্গার করে ওদের মূর্খতার ব্যাধি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন সবাই বলে আমিন ও আখির উদ্দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ